বললেন তাহলে দেখো সদসৎ বলে কিছুই ছিল না যেটা তোমায় বললাম সেটা সত্যি বলে যেন অদ্বয় গান তত্ত্ব আমি একটাই তত্ত্ব আগুনের স্ফুলিঙ্গ যেমন বেরোয় সূর্যের যেমন থেকে ফোটন কণা বেরোয় অগ্নির যেমন স্ফুলিঙ্গ সূর্যের যেমন কিরণ সর্বভূত আমার সেইরূপ শক্তির পরিণাম এই যে জীবগুলো বিভিন্ন শরীর ধারণ করে ঘুরছে এই যে জীবগুলো রয়েছে এই জীবগুলোর রহস্য বিরাট ব্যাপার এরা কিভাবে পূর্ব কর্মফল অনুযায়ী তারা ঘোরে আর তাদের নিয়েই এইসব জগৎ প্রপঞ্চে আমার এই খেলা যদি বলেন ভগবানের এসব খেলা করার দরকার কি ভগবানের স্বভাব এটা অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান একটা খেলা খেলছেন কেন খেলছেন সেটা জবাব তোমাকে দেওয়া হবে কাউ স্বামী মারা গেছে কাঁদতে আরম্ভ করলো কারোর বাচ্চা মারা গেছে কারোর আবার বাচ্চা সন্তান লাভ হাসতে আরম্ভ করলো এই জগৎ জুড়ে একটা নাটক চলছে পুরো তামান এই টোটাল ইউনিভার্সে একটা নাটক চলছে টোটাল কেউ পুলিশ হচ্ছে পুলিশ হয়ে চোরকে দৌড়াচ্ছে এই ধর বেটাকে সব যদি চোরই না থাকে তাহলে পুলিশেরও দরকার নেই তাই কি না কোনো অ্যাডমিনিস্ট কোনো অ্যাডমিনিস্ট্রেশনের আর দরকার পড়বে না যদি সব লোক সৎ হয়ে যায় তাই কি না যেটা চৈতন্য মহাপুর পার্শ্বদগণের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে চৈতন্য মহাপুর হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ তাদেরকে কোঅর্ডিনেশন কোঅপারেশন করবার জন্য কোনো অ্যাডভাইস দেওয়ার দরকার পড়েছিল কি পড়েন তারা অটোমেটিক্যালি দে আর হারমোনাইজড তারা নিজেদের মধ্যে সবসময় একটা ঐক্যতান আছে কেন তাদের সেন্টার পয়েন্ট একমাত্র কৃষ্ণ চৈতন্য একমাত্র লক্ষ্য চৈতন্য মহাপুর অন্য কোনো লক্ষ্য নেই আজকে সকালে আমরা সৃষ্টির রহস্য আলোচনা শেষে এই কথা উত্থাপন করে বন্ধ করেছিলাম যে দেবতাগণ সমস্ত সৃষ্টির আইটেম প্রকরণগুলো পেয়ে গেছে তারপর ভগবানকে বলছেন সৃষ্টি হচ্ছে না বলে কেন হচ্ছে না তো সব দিয়ে দিয়েছি তা বলতে পারবো না সৃষ্টি হচ্ছে না তখন ভগবান কি করলেন তখন নিজে কি করলেন ওর ভেতরে অনুপ্রবিষ্ট হলেন হলে কি হলো এবং সব এক বস্তুর সঙ্গে আরেক বস্তুর হারমোনাইজ হলো একে অপরের সঙ্গে কোয়ার্ডিনেশন কোঅপারেশন হয়ে গেল হারমোনাইসে রিদিম একটা তাল চলে এলো তাল চলে এসে বা সৃষ্টি শুরু শুরু হলো যারা বুদ্ধিমান তারা দু চোখটাকে খুলে গভীরভাবে দেখবে এই সৃষ্টির মধ্যে কত বড় রহস্য শীত গ্রীষ্ম বসন্ত এইসব ঘুরে ফিরে আসছে গাছে বিভিন্ন রকম ফল ধরছে বিভিন্ন রকম ফুল ধরছে কাউর মাথায় ঢুকছে না যে ভগবান কীরকম একটা রহস্য করে রেখেছেন কিরকম একটা রিদিম একটা তাল চলছে কেউ অনুভব করতে পারছে না কারোর মাথায় ঢুকছে না যে কি করে হলো আমি একটা উদাহরণ দিয়েছিলাম একটা বিশাল একটা ফ্যাক্টরি সেট হয়েছে বিরাট ফ্যাক্টরি সেখানে ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরি চেয়ারম্যান সব আছে ফ্যাক্টরি ম্যানেজার রয়েছেন ফ্যাক্টরি ম্যানেজার সমস্ত দায়িত্ব দিয়েছেন লেবারগুলোকে কি কি করবে তোমরা লেবারের প্রত্যেকটা গ্রুপের উপর একটা করে ফোরম্যান দেয়া আছে delegation of authority total completed সম্পূর্ণ হয়ে গেছে র মেটেরিয়াল রাখা আছে এক মাসের পুরো র মেটেরিয়াল গোডাউনে জাম জ্যাম করা নতুন মেশিনারি বিদেশ থেকে এসছে সব মেশিনারি সেট সব রেডি একদম কোনো কিছু অসুবিধে নেই কিন্তু কোনো কাজ হচ্ছে না সমস্ত রেডি কিন্তু ফ্যাক্টরিটা ইউজলেস কোনো কাজের নয় কেন সব রেডি আছে সব দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ড স্টিল কোনো কোনো কাজ এগোচ্ছে না বলে কেন মহারাজ কাজ করলেই তো হয় বলে করলেই হলো বলে কখন শুরু হলো কাজ বলছে একটা জিনিসের অভাব ছিল সেটা কি সব মেশিনারি সব কিছু ছিল কারেন্টের অভাব ছিল কারেন্ট বিদ্যুৎ নেই বিদ্যুৎ শক্তি যেই বিদ্যুৎ শক্তি এলো সঙ্গে সঙ্গে মেশিনারি চালু হয়ে গেল দাম দাম মেশিন চলছে বেশি র মেটেরিয়াল যাচ্ছে প্রোডাকশান হচ্ছে প্রোডাকশান বেরিয়ে যাচ্ছে প্যাকিং হচ্ছে মার্কেটে চলে যাচ্ছে সব অটোমেটিক্যাল ফ্যাক্টরির কাজ চলল যারা বিজনেস অর্গানাইজেশন পড়েছেন তারা এই কথাটা খুব আনন্দ পাবেন ইকোনমিক্স বিজনেস বিও বিজনেস অর্গানাইজেশন যারা পড়েছেন কীরকম আশ্চর্য কথা দেখুন এই বিদ্যুৎ শক্তি থেকে চোখে দেখা যায় কি কি কালো কি সাদা কীরকম কীরকম রং বিদ্যুৎ শক্তি কীরকম রং কেউ দেখেছে কেউ দেখেছে বিদ্যুৎ শক্তির আগে কিন্তু বিদ্যুৎ শক্তির যে এত পাওয়ার সেটা তো প্রতি মুহূর্তে বুঝতে পারছো তোমরা কিন্তু ভগবানকে মানবে না ভগবান নেই খুব বুদ্ধিমান বিরাট বুদ্ধিমান বিরাট ইন্টেলেকচুয়াল জায়গা মতো পড়লে তখনও ঘাটটা নিচু হয়ে যাবে জায়গা মতো পড়তে হবে তাহলে আমরা দেখলাম যেমন বিদ্যুৎ শক্তি আসার সঙ্গে সঙ্গে যেমন হারমোনাইজড সব আইটেমগুলো ছিল কিন্তু একে অপরের সঙ্গে কোঅর্ডিনেশন কোঅপারেশন কিছু হচ্ছিল এখন বিদ্যুৎ সব আস্তে আস্তে একে অপরের সঙ্গে হয়ে গেল এবং রিদিময় সব ফ্যাক্টরির কাজ শুরু হল ঠিক এরকম এই জগতেও সেরকম যে আধিকারিক দেবতারা বলছে ভগবান সৃষ্টি হচ্ছে না কেন হচ্ছে না ভাব তো দিয়ে দিয়েছি ওরা আমরা বলতে পারবো না সৃষ্টি হচ্ছে না আমরা চেষ্টা করছি হচ্ছে তখন ভগবান মুচকে আসলে কি করে হবে ভগবান অন্যয় ব্যতিরিকভাবে সব বস্তুতে আছেন প্রবেশ করে গিয়ে এবার রিদি মেনে একটা তাল এনে দিলেন সৃষ্টির তালে তালে সব চলছে বরুণদেব বরুণদেব কাজ করছেন ইন্দ্রদেব ইন্দ্রদেবের কাজ করছেন করছেন না মদ ভয়াত বাত বাতি হ্যাঁ অয়ম সূর্য স্তপতি মদ ভয়াত সূর্য আমার ভয়তে তাপ দিচ্ছে মৃত্যু মৃত্যুশ্চরতি মদ ভয়াত মৃত্যু আমার ভয়তে বিচরণ করছে ভগবান নিজে বলছে কিন্তু কেউ মানছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে ভগবানের এমনই ইউনিক ক্ষমতা ভগবান জগতে রয়েছেন অত জগতের বাইরে তিনি নিজেই বলছেন বর্ণাশ্রম ধর্ম আমি করেছি অত বর্ণাশ্রমের ধর্মের মধ্যে আমি নেই চতুর্বর্ণ মায়াসৃষ্টম গুণকর্ম বিভাগ সহ তার সৃষ্টিকারক তার সৃষ্টি আমি করলেও তার ভেতর আমি নেই আমাকে বর্ণশ্রম বেঁধে রাখতে পারবে না এটা তো আমি সিস্টেমেটাইজ করার জন্য এই জগৎটাকে হার সিস্টেমেটাইজ করার জন্য এইসব করেছি আমি বর্ণ এবং আশ্রমের বাইরে যদি কেউ চলে যায় ভজন করতে করতে তাকে আর বলা হবে ইনি ব্রাহ্মণ আমরা কি বলবো বংশীদাস বাবাজি মহারাজ কি বাংলন ব্রাহ্মণ ছিলেন এই কথা বলবো বলে মহারাজ যে ভজন করতে করতে সে অবস্থায় চলে গেছেন তার আর ব্রাহ্মণত্ব আরে বাপরে বাপ বলে কি ব্রাহ্মণ এইসব কত সাধারণ কথা কোটি ব্রাহ্মণত্ব বংশীদাস বাবাজি মহারাজের চরণে খেলা করছে কিন্তু বাইরের দৃষ্টিতে তিনি কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন বাইরের দৃষ্টিতে তিনি কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন যাকে ভগবান ঘাড়ে নিয়ে নাচবেন তার কি ব্রাহ্মণত্বর অভাব হয়ে গেল কি এগুলো রহস্যময় কথা তাহলে বলছেন আমি অবিকৃত থেকেও আমাকে বিকার ধারণ করতে হয় না এ সৃষ্টির সব কিছু হতে পারে আমার মায়া বিকার প্রাপ্ত হয়ে সব হয়েছে সৃষ্টিতত্ত্বের পৃথকতা থাকলেও হইলেও আমি সর্বস্বরূপে একই তত্ত্ব সৃষ্টির মধ্যে ডাইভার্সিটি দেখা যাচ্ছে কিন্তু মূলেতে কিন্তু আমি জেনে রাখবে আমি অধ্যায় জ্ঞান তত্ত্ব আমি অধ্যায় জ্ঞান তত্ত্ব কিন্তু জেনে রাখবে এই যেন কোনো ভুল না হয় আর যত বিবাদ যত ঝগড়া ঝাঁটি যত তর্ক বিতর্ক এই জগতে সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন আমি কেবল অদ্বৈতবাদী আপনি কি বলে আমি দ্বৈতার দ্বৈতবাদী উনি কি যে কেবল দ্বৈতবাদ কেবল দ্বৈতবাদ কেবল দ্বৈতবাদ দ্বৈতার দ্বৈতবাদ বিশিষ্টার দ্বৈতবাদ শুদ্ধার দ্বৈতবাদ হ্যাঁ সব লড়াই করছে একে বলে আমাদের এই সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হলেন বলে সব মুখ বন্ধ করে দিলেন সবাইকে সমস্ত বিবাদ বন্ধ হয়ে গেল বললেন সমস্ত যা সম্প্রদায় চার সম্প্রদায় চার চার রকম কথা বলেছেন দৈতায় দৈত্য শুদ্ধার দ্বৈত বিশিষ্টার দ্বৈতায় সব হয়ে গেল সব চুপ করো সব থেকে তিনি বুঝিয়ে দিলেন সমস্ত ঝগড়ার মীমাংসা অচিন্ত ভেদাভেদ তত্ত্বেতে অবস্থিত একটা কথা জেনে রাখো যেটাকে আমি একটু আগে বললাম ইনকনসিভাইবল বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন মানুষের বিচার বুদ্ধি এর মধ্যে প্রবেশ করবে না যেটাকে অচিন্ত রূপে ব্যাখ্যা করা হয়েছে তাহলে এখানে অচিন্ত ভেদাভেদ তাহলে জীব সকল যত জীব আছে এই জীব শক্তি যত আছে জীব শক্তিটাকে বলা হয় ততস্থা শক্তি সৃষ্টির অনেক রহস্য বলতে গেলে আরও অনেক সময় লাগে আমি বলেও শান্তি পাই না বলছেন জীবগণকে জীব শক্তি যত অনন্ত জীব রাশি সেটাকে বলা ততষ্ঠা শক্তি ভগবান ততষ্ঠা শক্তি কেন বলা হয় বলে চিৎ জগৎ এবং এই জগৎ এর যে মার্জিনাল পোটেন্সি বলা ইংরেজিতে বলা মার্জিনাল পোটেন্সি চিৎ জগৎ এবং জড়জগতের দুটোর কন্ট্যাক্টে মাঝখানে একটা যদি স্ট্রেট লাইন টানা যায় তার মধ্যে অনন্ত জীব রাশি রয়েছে তার মানে বুঝলাম না আমি বললাম জীবগণ স্বাভাবিকভাবে চিত গঠন তাদের আছে জীব মানে চিত চিত শক্তি তো জীব মানি তো চিত শক্তি ভগবানের এক শক্তি এসছে যদি ছোট ভগবান বিভু চৈতন্য আর জীব অনুচৈতন্য বিভু চৈতন্যর মধ্যে যদি স্বাধীনতা থাকে পরম স্বাধীন যেটা আমি ভাগবতের প্রথম শোকে বলে দিতাম ইয়ন্মাদস্য ইয়ত অন্মেয়াদিত রাশ্চার্থে সভিজ্ঞ সরাট সভিজ্ঞ বলেছি সরাট বলেছি সরাট কাকে বলে সরাট মানে হলো পরম স্বাধীন যার ওপরে দাদাগিরি করার কেউ নেই ইনি একটা পরম স্বাধীন তাহলে তাই যদি হয় তার কথাটার ব্যাখ্যা কি দাঁড়ালো যে ভগবান যদি বিভু চৈতন্য হন তিনি যদি পরম স্বাধীন হন তাহলে জীবগঞ্জে তার থেকেই এসে অনুচৈতন্য যেটা সূর্যের রে থেকে বললাম ফোটন কণা বোঝা গেল কি বলছি বোঝা গেল না বোঝা গেল কি না কি জানি তাহলে ওই যে ফোটন করার মতো তাহলে তারও চিত গঠন ভগবানের যদি চিত গঠন থাকে এরও চিত গঠন ভগবান যদি স্বাধীনতা থাকে এও বলছে আমি স্বাধীন কারোর কথা মানবো না কেউ বুঝতে পারছে না যেহেতু আগুনের ফুলিঙ্গ এলে আগুনের ফুলিঙ্গের মধ্যে আগুনের সব প্রপার্টি থাকে পার্থক্য হলো এ অত্যন্ত ক্ষুদ্র অগ্নি হচ্ছে বিশাল সেরকম ভগবান যেমন বিভু চৈতন্য এবং সরাট বস্তু সেই জন্য সব ছোট ছোট জীব কাউ কথা মানতে আমরা স্বাধীন আমরা যে যা ইচ্ছে করব এই যে স্বাধীনতাটা জীব পেয়েছে এটার ওপর ভগবান এসে তাদেরকে অ্যারেস্ট করতে চান না অনেকে প্রশ্ন ধরে ভগবান তো জীবগুলো ছোট তো হ্যাঁ, একবারে নিজের একবারে মিলিটারি রুল চালিয়ে দেবেন হয়ে যাবে বলে না ভগবান বলছে এতে লাভ হয় না জীবগুলো থাকবে আবার আমিও থাকব জীবগুলোর সঙ্গে আমার খেলা হবে বলে ওরা কেউ কেউ আমার কাছে আসতে চাইবে তাদের চিত ধর্ম তারা যদি অপ্রাকৃতিক জগৎ দিকে আকর্ষিত হয় অপ্রাকৃতিক জগতের দিকে যে তাহলে আমার দিকে চলে আসবে আবার যদি মায়ার আকর্ষণেতে বলে হে মায়া জগৎ খুব ভালো রে এইখানে তাহলে মায়া জগতে দিয়ে চলে যাবে তাহলে একটা ততস্থা জীবের ভগবানের মায়াতে মোহিত হয়ে ভগবানের মায়ার দিকে যেতে পারে at the same time same possibility রয়েছে তা যদি ভগবানের দিকেও যেতে পারে এক জীবের অনুস্বাতন্ত্রতা বিভু স্বাতন্ত্রতা এই অনুস্বাতন্ত্রতার উপর ভগবান বলছে আমি অ্যারেস্ট করতে চাই না তাহলে খেলাটা জমবে না খেলাটা জমবে না একটা বাচ্চা শিশু তাকে যখন নিয়ে যেমন বাবা মা বাচ্চা তারা খেলে ওকে জিতিয়ে দেয় হ্যাঁ নানারকম খেলা খেলে তার সঙ্গে এইরকমভাবে ভগবানও মজা করতে চান বললেন এই জীবগুলো স্বাতন্ত্রতাকে বিনাশ করা উচিত নয় এদের স্বাতন্ত্র থাকুক বরঞ্চ এরা স্বাভাবিকভাবে যদি খেল এরকম মায়া জগতে পড়তে পড়তে আবার কোনো ভাবে যদি বুঝতে পারে যে আমি হচ্ছে পরম তত্ত্ব তখন আমার দিকে চলে আসবে স্বাধীনভাবে আসুক আমি চাই না কাউকে ঘাট ধরে আমার কাছে আনতে তাহলে এই জগতের খেলাটা চলবে না যার ইচ্ছা হয় আমার থেকে আসুক আর যার ইচ্ছা আসুক না যে উপলব্ধি করলো সে আসো না হলে আসো না কিন্তু আমি তোমাদেরকে কোনো পাপ পুণ্যের মধ্যে ফেলিনি আমি তোমাদের কোনো কষ্টের মধ্যে ফেলিনি তোমরা যে চিৎকার করে গালাগাল দাও ভগবান আমার এরকম কষ্টে ফেললো আমাদের ভগবান বলছে আমি তো কিছু করিনি এরা নিজেরাই এসব করছে আমি বলেছিলাম আমার কাছে চলে আ আমার কাছে এলে আমার কাছেই একমাত্র আনন্দ আমার সঙ্গে নিত্যকাল থাকতে পারবে ওরা বলছে শুনছে না ওরা বলছে মায়া যাব যা কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবানছা করে তখন কি হয় অতএব মায়াতারে জাপটাইয়া ধরে নিকটস্থ মায়াতারে জাপটাইয়া ধরে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয় তাহলে এইসব কথা সরলভাবে বলা হল তাহলে এখানে দ্বৈত দ্বৈত বিশিষ্টার দ্বৈতাদ্বৈত দ্বৈত শুদ্ধাদ্বৈত দ্বৈত সব মীমাংসা করে একটা কনক্লুশন একটা সিদ্ধান্তে চলে এলেন সেই কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পেয়েছে বলে ও কোনো ঝামেলার দরকার নেই কিচ্ছুর দরকার নেই একটা জিনিস খেয়াল রাখো এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এই ভেদাভেদ ভগবানের সঙ্গে এই যুগপথ জীব সকল ভেদ এবং অভেদ কি করে অভেদ এই কারণে যে তাই সেও চিত গঠন বিভু চৈতন্য অনুচৈতন্য ভেদ এবং অভেদ কি করে বলে ভগবান মায়া মায়াকে বস করে রাখতে পারে ভগবান মায়াকে বস করে মায়াধীশ আর জীব মায়া বস তাহলে কোনো কোনো প্রপার্টি মিলে গেল ভগবানের সঙ্গে আর কোনো কোনো ধর্মেতে মিলছে না সেই বলছেন জীব ভগবান মায়া মায়াধীশ আর জীব মায়াবশ কিন্তু চিত গঠনে বিচার করলে দেখা গেল ভগবানও চিত এও চিত অংশ তাহলে অচিন্ত ভেদাভেদ ভেদ এবং অভেদ পরিপুষ্ট দুটোই অচিন্ত ভেদাভেদ এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ওপরেই এই জগতের যে সৃষ্টি রহস্য এই মহাপ্রভু এইটা করার চেষ্টা করেছেন মায়াবাদীগণ এসব তর্ক করছেন নাস্তি অস্তি এসব করে আর আমার শক্তি মায়া অচিন্ত শক্তি এটাকে জগতের লোক দুটো স্বরূপে জানতে পারে একটা হচ্ছে একটা হচ্ছে স্বরূপ অবস্থা যেটাকে বলে গোলক বৃন্দাবনে থাকেন চিৎশক্তির যেটা স্বরূপ শক্তি বলা হয় আর ততস্থ অবস্থা আছে আর ততস্থ অবস্থায় যেটা সেটা আমি ব্যাখ্যা করলাম জগৎ সৃষ্টিতে ততস্থ অবস্থায় অনু এবং ছায়ারূপে দ্বিতীয় প্রকাশ এই ততস্থ অবস্থা শক্তিটা দুরূপে একটা হচ্ছে অনুরূপে আর এক একটা হচ্ছে অনুরূপে একটা হচ্ছে ছায়ারূপে দ্বিরকম প্রকাশ সেটা কীরকম যে অনুরূপে যেগুলো সেটা আমি ব্যাখ্যা করলাম অনন্ত জীবরাশি যে এসছেন এটা আর ছায়ারূপে কি এই জগতে যে যে পরিণতি জগতে যে দেখছো সব ম্যাটার চারিদিকে বিষয়গুলো দেখছো এগুলো হচ্ছে ছায়া এইভাবে এগুলো সব ততস্থা শক্তির থেকে এসছে আর জীব শক্তি বলে আমি সব ব্যাখ্যাগুলো আগেই করে দিয়েছি এখানে আর তাহলে দেখা গেল চিৎ ধর্ম প্রকাশক স্বরূপশক্তি চিৎশক্তি অন্তরঙ্গ শক্তি বলে আর যদি কেউ বলে মায়া শক্তি কাকে বলে এটা ডেফিনিশন দিন তাহলে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে বলছেন ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে পরে যার কোনো এক্সিস্টেন্ট অস্তিত্ব থাকে না তাকে বলা হয় মায়া শক্তি কি বুঝল কি বোঝা গেল এই বাংলা ভাষাটার দ্বারা ভগবানের স্বরূপ হলো বাস্তব শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে আর একটা শক্তি আছে বলে মনে হয় কিন্তু ভগবানের এই স্বরূপ না থাকলে ওই শক্তিটা থাকে না তার মানে ওই শরৎ শক্তির ছায়া এটা ওটা না থাকলে এটাও কিছু থাকে না ভগবানের সর্বশক্তি শক্তি ভগবানের শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের শক্তি না থাকলে এই শক্তির কোনো এক্সিস্টেন্ট নেই ভগবানের নিত্য জগতে যদি সর্বশক্তি না থাকতো সর্বশক্তির বিক্ষিত প্রতিফলন এখানে যে পড়েছে যে দুর্গা এই দুর্গ এই যে জগৎ পরিচালনা করছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্ব ভবনানি বিভর্তি দুর্গা ইত্যাদি শ্লোক আছে ব্রহ্মসংগীতায় পরিষ্কার বলে বলছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন রেখা ছায়েব যস্ব ভবনানি বিভর্তি দুর্গা এই দুর্গা এই যে চালাচ্ছে এই ভুবনটাকে এই টোটাল কন্ট্রোল করছে তিনি হচ্ছেন কি ছায়া শক্তি ভগবানের যে সর্বশক্তি তার ছায়া যেটা ব্যাসদেবজি প্রথম যে এরকমভাবে বন্য ভগবানকে ভগবানের ছায়াকে দেখেছিলেন পেরোদে জন্মায়ায় মহিতম জগৎ চার মায়ায় মোহিতই জগৎ হাবুডুবু খাচ্ছে ছায়া শক্তি বলা হয় তাহলে শক্তির পরিচয় এসব বলা হলো এখন প্রশ্ন হলো সৃষ্টির সম্বন্ধে বলতে গিয়ে আমি এখানে এইসব কথা আলোচনা বিংশতি তত্ত্বের কথা আপনারা জানেন পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চতন্মাত্র ইত্যাদি সব আলোচনা করেছিলাম এসব কথা সব কিছু বিংশতি তত্ত্ব তাছাড়াও আত্মা প্রকৃতি ছাড়া সরবিংশ তত্ত্ব সমস্ত তত্ত্বটাকে যারা তত্ত্ববিদ আছেন তারা অনুভব করতে পারেন পুরুষ প্রকৃতি এটার দ্বারাই তো জগৎ সৃষ্টি হয়েছে পুরুষ আর প্রকৃতি যদি না থাকতো তাহলে কি এই জগৎ সৃষ্টি হতো হতো না তাহলে পুরুষ প্রকৃতি সম্বন্ধে কি কি বুঝলেন কে কে কেউ কিছু বুঝলো কি না বুঝলো একটা হচ্ছে জীবাত্মা রূপে পরমাত্মা রূপে পরম পুরুষ থাকে একটা অনুপুরুষ থাকে ও একটা পুরুষ কিন্তু এটা ভোক্তা শরীর ধারণ করে ওরা একটা পুরুষ যে আত্মা জীবাত্মা দুটো থাকে এরকম কথা কোনোদিন শোনেন নাই আমি বলে রাখি এর হচ্ছে তাহলে পুরুষ প্রকৃতি মহত্তত্ত্ব অহংকার রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই যে তন্মাত্র এগুলোকে নিয়ে তন্মাত্রগুলোকে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এগুলোকে নিয়ে অহংকার মহত্তত্ত্ব প্রকৃতি পুরুষ এগুলো না থাকলে সৃষ্টি হতো না অহংকার না থাকলে সৃষ্টি হতো না এটাকে নটা তত্ত্ব হলো নটা তত্ত্ব আলাদা রইল এটা তারপরে যেটা আপনারা পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় পেয়েছে অন্তঃকরণ সব মিলিয়ে কটা হলো পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চকেন্দ্রীয় এবং অন্তঃকরণ সেটা নিয়ে কি হলো যেটাকে মন বলা হয় কোনো কোনো সময় অন্তঃকরণ বলে কমপ্লিট বলা হয় তাহলে এটা নিয়ে এগারোটা হলো এগারোটা হলো কি না তারপরে ক্ষিতি অপতেজ মরুদ্বম এগুলো তো আছেই পঞ্চমহাভূত তারপরে এবার শতগুণ রজগুণ তমগুণ তাই কি না এই সবগুলো যোগ করুন কত হলো প্রথমে নটা তারপর এগারোটা তারপর কটা বললাম পরপর বললাম সবগুলোকে যোগ করলে দেখা যাবে পুরো ছাব্বিশটা তত্ত্ব বোঝা গেল ছাব্বিশ তত্ত্ব টোটাল তাহলে সৃষ্টির রহস্য সম্বন্ধে আমি অনেক সময় দিলাম এটাও যথেষ্ট না অনেক দিন আলোচনা করা উচিত ছিল কিন্তু আজকে আমাকে তৃতীয় স্কন্ধে না প্রবেশ করলে আর কোনো রাস্তা নাই খুবই মুশকিল তাহলে দিয়ে পঞ্চ সব আমরা যোগ করে কি হলো হয়ে গেলে টোটাল আঠাশটা তত্ত্ব হলো ছাব্বিশটা তত্ত্ব মূলে আঠাশটা তত্ত্ব হলো টোটাল যোগ করুন যোগ করলে নটা তারপরে এগারোটা নয় আর এগারো কত হয় কুড়ি তারপরে তারপর হলো কি ক্ষিতি অপতেজ মরুদ বোম এটা পাঁচটা কুড়ি আর পাঁচে পঁচিশ পঁচিশ শত রজ তমগুণ এটা যোগ করলে তিনটে গুণে যে খাবি খাচ্ছে জীব সকল পঁচিশ আর তিনে আঠাশ তাহলে টোটাল এই আঠাশটা তত্ত্ব সাংখ্যবিদগণ সাংখ্য যারা তত্ত্ব বিচার করেন অ্যানালিটিক্যালি বিচার করেন অবাক হয়ে যান কীরকমভাবে এই আঠাশটা তত্ত্বের দ্বারা এই জগৎটা নাচছে পুরো চলছে আর পুরুষ অর্থাৎ চৈতন্য দু প্রকার একটা হচ্ছে পূর্ণ পুরুষ যিনি রয়েছেন ক্ষেরদকসাই অনিরুদ্ধ বিষ্ণু জীবের হৃদয়েতে আর একটা ক্ষুদ্র পুরুষ জীব মায়াপ্রবণ ক্ষুদ্র পুরুষ যেটাকে আমি ভোক্তা বলছে ক্ষুদ্র পুরুষ তাহলে দুজনের ভেতরে একই দেহ এবার দুজন রয়েছে এইভাবে দেখা যায় সৃষ্টির রহস্যের ব্যাপারে আলোচনা করা হলো এখানে মোটামুটি কি কি বলা হলো আলোচনা করতে গেলেই বলল এখানে অহম এবাস মেমাগ্রে নান্নাজ্য সৎপরম পরমম পশ্চাৎহম যদি তচ্চ যোবশিষ্যতে সোস্মি অহম রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি তদ বিদ্বাদ আত্মানময়াম যথাভাস যথা তমহা রীতি অর্থম যত প্রতীয়ত যেটাকে সত্য বলে মনে হচ্ছে কিন্তু যার আত্মাতে যার প্রতীতি নাই এই জগৎটা যে দৃশ্যমান জগৎ এর কোনো অ্যাকচুয়াল রিফ্লেকশন আমার শুদ্ধ আত্মার মধ্যে পড়তে পারে না কোয়াইট ইম্পসিবল বোঝা গেল কি বললাম অন্তঃকরণের যে বিন্যাস আমি ব্যবহার করেছিলাম ব্যাখ্যা করেছিলাম তাতে চিত্ত বলে যে বিষয়টা বিষয় দেখলে আকর্ষিত হয় চিত্ত বিষয়কে আকর্ষণ করে সেই বিষয় দেখার পর আকর্ষণ চিত্তর লোভ হয়েছে মনের মধ্যে এবার বিচার চলে এলো মনের ধর্ম সংকল্প বিকল্প বুদ্ধি হলো এবার প্রাপ্তি প্রাপ্তি করবার নিশ্চয়াত্মিকা এইভাবে দেখা যায় ভেতরের অন্তঃকরণের কনস্টিটুয়েন্ট ব্যাখ্যা করলে এক এক অন্তঃকরণের একই অন্তঃকরণের চারটা ফাংশন অনুযায়ী চার রকম ফাংশন অনুযায়ী চার রকম চার রকম নাম হয়েছে মন বুদ্ধি চিত্ত অহংকার এ কথা আমি আগে বলেছি তাহলে রীতি অর্থম যত প্রতীত ন প্রতীত চাতমানি এইসব কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম ভগবানের স্বরূপশক্তি বাস্তব শক্তি স্বরূপশক্তির পরে এই জগতে একটা প্রতিফলন পড়েছে যেটাকে বলে ছায়া শক্তি ভগবানের শক্তির দুরকম অবস্থার কথা বর্ণনা করা হয় স্বরূপশক্তি এবং ততস্থা শক্তি ততস্থা শক্তি এই জগতে যখন খেলা দেখাচ্ছে তখন অনু আর ছায়া ছায়া রূপে যেটা সেটা যে জগৎ ছায়া শক্তি থেকে এই জগৎ পরিণাম প্রাপ্ত হচ্ছে বস্তুগুলো যেগুলো দেখছেন ছায়া আর যেটা অনু যেটা অনুর ব্যাখ্যা করেছেন সেটা কি বা যেটা অনুরূপে সেটা হচ্ছে ওই জীবাত্মাগুলো অসংখ্য জীবাত্মা অনুরূপে রয়েছে খেলছে কিলবিল করছে তাহলে বাস্তবিক পক্ষে জীবের যে শুদ্ধ চিন্ময় স্বরূপ আত্মার ভেতরেতে বহির্জগতে যা কিছু এটা দেখছো রীতি অর্থম যত প্রতীত ন প্রতীত চ আত্মানি আত্মাতে কিন্তু এর প্রতিফলন পড়ে না তার আগে অন্তঃকরণে এইসব খেলা করে জীবকে বন্ধনে ফেলে দেয় বোঝা গেল যেটা অর্থ বলে মনে হচ্ছে বাস্তবে এটা কোনো দামই নেই রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত আত্মা এর আত্মাতে শুদ্ধ শুদ্ধ স্বরূপ আত্মাতে এর অ্যাকচুয়াল কোনো প্রতিফলন নাই ঠিক যেমন হবে উদাহরণ দিয়েছিলাম একটি গাছ বিশাল গাছ রয়েছে নারকল গাছ কোথায় ওই যে একটা সরোবরের তীরে সরোবরের তীরে জলের মধ্যে তাকালে দেখা যাবে নারকল গাছটা এরা এরাম কাঁপছে দার্শনিক জ্ঞান বললেন তত্ত্ববিজ্ঞান আচ্ছা এটা কি নারকোল গাছ খেপেছিল নাকি জল খেপেছে তার প্রতিফলন নারকোল গাছ কোনটা বলে মহারাজ মনে হচ্ছিল যেন নারকোল গাছটাই কাঁপছে বলে হ্যাঁ এরমই হয় ছেলেটা মারা গেছে আমারই তো ঠিকই তো তাই কোনো কিছু জগতে শোকের দ্বারা মোহিত হওয়ার কথা ছিল না জীবগুলোর তাদের যদি নিজের স্বরূপ খুঁজে পায় তখন তো হো হো করে হাসবে আমি একটা ঘটনার কথা বলেছিলাম এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব ঝুটা হ্যাঁ সব ঝুটা হ্যাঁ মেহের আলী একটা মুসলিম একটা রাজ পরিবারে তিনি হচ্ছেন চাকর ছিলেন কোনো মতে তিনি এমনভাবে মরেছেন তার আত্মার শান্তি হয়নি সে রাজ পরিবারে সে কেচ্ছা কেলেমকারি দেখে এসছে রানীমা কি করছেন কতগুলো রানী রাজা কি সব যুবরাজ কি করছে সব ওইগুলো সব সাক্ষী পেতাত্তা হয়ে রয়েছে আর পেতাত্তা হয়ে মাঝে মাঝে হাসে হো হো করে হাসে সব ঝুটা হ্যাঁ সব ঝুটা হ্যাঁ করে হাসে কে মেহের আলী যখন এটা তো পেতাত্তার কথা বললাম কিন্তু যখন মানুষ নিজের স্বরূপে উদ্বোধন হবে তখন দেখবে যে সব বস্তুর জন্য আমি শোক করেছিলাম কেঁদেছিলাম সব বেকার কে আমার কোন বস্তুটা আমার সব বেকার এসবের জন্য আমি আমার রক্ত ঝরিয়েছি হ্যাঁ কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বৃথা জিন যায় এইভাবে তত্ত্ব বিচার বিশ্লেষণ করলে কাউ যদি কৃপাক্রমে এইসব তত্ত্ব পরিস্ফুটিত হয় তাহলে অনায়াসে বুঝতে পারবে যেমন নারকেল বৃক্ষটার উদাহরণ দিলাম নারকল বৃক্ষটা পারে রয়েছে বাস্তবিক নারকল বৃক্ষটার কিচ্ছু হয়নি ও সোজা রয়েছে কিন্তু জলে তোর কাঁপার জন্য বলে নারকল বৃক্ষটা আমি কাঁপছি ঠিক সেরকম এই বিশুদ্ধ আত্মার মধ্যে বিশুদ্ধ আত্মা যতক্ষণ না খুলবে ততক্ষণ বাইরের জগতের বিষয়গুলো যখন যখন এই অন্তঃকরণে রিফ্লেক্টেড হবে প্রতিফলন পড়বে যেন জলের মধ্যে প্রতিফলন পড়েছে ওটা চিত্তের মধ্যে যখন ওই বিষয়গুলো পড়বে চিত্তের যখন তোলপাড় অবস্থা হবে তখন মনে হবে ওই বিষয়গুলো আমারই কষ্ট ওই বিষয়গুলো যা যা গেল নষ্ট হলো সব যা পেলাম না এত দুঃখ দুর্দশা সব আমার সব আমার দুঃখ আমার কষ্ট কিন্তু যদি বিচার করে বলা হয় যেমন তত্ত্ববিদগণ বলছেন নারকোল গাছটা কাঁপে নাই জলটা কেঁপেছিল মনে হয়েছিল না তাহলে তোমাকে যদি চোখটাকে ঘুরে এক দেখ এবার কোথায় নারকোল গাছটাকে পেয়েছে চোখটাকে খুঁজে দেখে সত্যি তো তাই নারকোল গাছটা তো কাঁপেনি তোমাকে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব তোমার চোখটাকে ঘুরিয়ে দিয়ে বল দেখ কোথায় কি দেখছিস তোর মায়া দেখ তখন আর কি কি দেখবে তখন সে কৃপা কমে দেখতে পাবে তখন আরে ভগবান ছাড়া তো আর কিচ্ছু নেই এ কি দেখেছি আমি এতকাল কি করে মীরাবাইয়ের মতো ব্যক্তি এত বড় যুবতী রমণী ছেড়ে দিয়ে চলে এলো কত অত্যাচার তার ওপর করলো যদিও আমরা রাধারানীর কথা ছাড়া এইসব কথা তুলি না আমাকে এইসব টিপিক্যাল প্রশ্ন করেন বৃন্দাবনে মহারাজ আমাদের সম্প্রদায় কেন মীরাবাইয়ের কথাটা তোলা হয় না আমি তোলা হয় না কারণ আছে একটা এই কী কারণ তা তো সে তো বিরাট ভজন করেছেন কৃষ্ণকে লাভ করেছেন আমরা গৌরীয়গণ এটা তার নামে বেশি বিশ্লেষণ করি না তার কারণ হচ্ছে তিনি রাধারানী আনুগত্য করেন নাই তিনি নিজে নিজে কৃষ্ণকে পেয়েছেন তাই জন্য মেয়েরা তো গিরিধারী লাল দুসরা না কহি বললেও কীর্তন করলেও কিন্তু নন্দনন্দন কৃষ্ণকে পাননি ভজনের সিদ্ধি হয়নি তার ভজনের সিদ্ধি হয়েছে দ্বারিকানাথে দ্বারিকানাথে গিয়ে মিলে গেছেন এইসব কথার উত্তর কোনোদিন শুনেছে কেউ শুনেছে এই কারণে ভাব বলা হয় না আমরা রাধারানী আনুগত্যে আছি এই জন্য কথা তুলি মাঝে মাঝে এখন যেমন তুললাম কোনো দোষ নেই সিদ্ধান্তের গভীর রহস্য আমি এসব কথা বলার দরকার নেই কেন তো আমরা তো রাধারানী আনুগত্য আছি তা তিনি রাধারানী আনুগত্য করেন নাই নিজে নিজে পেয়ে গেছেন নিজে নিজে কৃষ্ণকে পাওয়াচ্ছে ঠিক আছে এটা তার গুরুদেবের আনুগত্য তিনি করেছেন এভাবে কিন্তু তার যতই হোক নন্দনন্দ মেয়েরা তো গিরিধারী লাল দুসরানা কই হলেও তিনি কিন্তু নন্দনন্দন কৃষ্ণকে পান নাই তিনি দ্বারিকাদিশ কৃষ্ণতে সিদ্ধি লাভ করলেন লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী বেলবনে তো তপস্যা করছে এখনো লক্ষ্মী ঠাকুরানী তার কি কোনো অভাব আছে কিছু অভাব নেই লক্ষ্মী ঠাকুরানি বেলবনে গিয়ে গোসা করে বসে রয়েছেন আমি তপস্যা করব। তপস্যা করে কৃষ্ণকে পেয়ে যাব বলছি দেখো এ সম্ভব হবে না রাধারানীর কাছে ও তো গোয়ালিনী ওর আনুগত্য কেন করব। গোয়ালিনী ওর আনুগত্য করব <laughs> গোয়ালিনীর আনুগত্যই করতে হবে হ্যাঁ যার আনুগত্য কৃষ্ণ করেন হ্যাঁ এসব কথা বড় রহস্যময় কথা তাহলে দেখা গেল এখানে যে যখন আমার দৃষ্টিটাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে আমার স্বরূপটাকে উদ্বোধন করে দেবে গুরু বৈষ্ণব এই জন্য গুরু বৈষ্ণবের কাজই হলো এটা গুরু বৈষ্ণবের কাজ নয় একটা গল্প কথা বলে আপনাদের কাছে চলে গেল এটা হরিকথা নয় যারা বাস্তব হরিকথা শুনেছেন গুরুবর্গের মুখে যদি থেকে থাকেন তারা উপলব্ধি করবেন কোন জায়গায় বাস্তব হরিকথা হচ্ছে সেইখানে যাবেন আর যেখানে হরিকথা হচ্ছে না বলে বাবা ওখানে হলেও এক লক্ষ লেগেলেও আমি সেখানে যাব না আমার নষ্ট হয়ে যাবে সব কিছু ভক্তি নষ্ট হয়ে যাবে অর্কেস্ট্রা বাজছে গান হচ্ছে কি সুন্দর বাবা রে ওখানে কত লোক এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কাছে এসে একজন ওপার থেকে বললেন বাবাজি মহারাজ মানে বিরাট ওখানে ভাগবত কথা হচ্ছে কোথায় রে বলো ওইখানে বলে ওখানে ভ্রমর গীতা হচ্ছে ওখানে তুমি যেও না কেন ভাগবত পাঠ হচ্ছে ভ্রমর গীতা ওখানে তুমি যেও না ওখানে ভাগবত কথা হচ্ছে না আরে ভাগবত কথা হচ্ছে দেখে এলাম কি সুন্দর ভাগবত কথা হচ্ছে ওখানে ভ্রমর গীতা সবাই প্রেমেতে লোটাপুটি যাচ্ছে গৌরকিশোর বাবাকে গালাগাল দিয়ে বললেন ওখানে যেও না ওখানে পাঠক ঠাকুর যেখানে বসে রয়েছেন তার কুড়ি হাত মাটি খুঁড়ে ফেলে সেখান থেকে নতুন মাটি গঙ্গার দিয়ে গোবর দিয়ে লেপাও ওই জায়গাটা বিশুদ্ধ ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে ওটা তোমাকে সংশোধন করতে হবে বলে সে কি কথা বলে হ্যাঁ ও হরিকথা বলে নাই হরিকথা বলছে শুনলাম না তুমি শুনেছো হরিকথা মনে হয়েছে টাকা টাকা টাকা টাকা টাকা টাকা টাকা টাকা করেছেন তাই নাকি বলে হ্যাঁ ও হরি কথা বলেনি ও টাকা টাকা টাকা টাকা করেছে তাই নাকি বলো ওখানে যেও না বললো যে প্রেম দেখলাম প্রেমেতে মাল সাট মারছে মাটিতে বললো কাম কাম কৃষ্ণের কথা শুনে নিজেদের যে জড়ো কাম আছে নোংরা কৃষ্ণের সঙ্গে মিলে পেলাম না বলে কাঁদছে হ্যাঁ একজন চাচা চোখের জল ফেলছে কেউ ভোলবেলা প্রেম চলে এসছে ওর যে ওই ছাগলটা ওরকম ছিল আগে ওই ছাগলটাকে যে এখন আর নেই ওই ছাগলটাকে জবাই দিতে হবে এই নিয়ে একটা সুন্দর কথা আছে যাই হোক এগুলো না তোলাই ভালো তাহলে অন্য বলবে সাম্প্রদায়িক কথা তাহলে এখানে দেখা গেল রীতি অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মানি তদ্বিদ্যা আত্মান মায়াম যথা আভাস যথা তমাহা সত্য দুই স্বরূপে থাকতে পারে যেমন সূর্য আকাশে উঠেছে কেউ বাস্তব সূর্যটাকে দেখলো না কিন্তু সূর্যটার ছায়া দেখলো জলের মধ্যে ওই তো সূর্য জলের মধ্যে দেখলো এটাকে বলে কি বলে এটাকে আভাস আর যখন দিন চলে গেল সূর্যটা চলে গেলেন পৃথিবীর অন্যদিকে ঘুরে গেল যখন তখন অন্ধকার চলে এলো কিন্তু সত্যবস্তুটা আছে সত্যবস্তুটা আছে আলোক না থাকলে অন্ধকারের প্রতীতি হয় না তাই এটাকে যেমন বলা হলো জলের মধ্যে যেমন সূর্যের ছা যে সূর্যের প্রতিফলন পড়েছে এটাকে তুলনা করা হলো যথা আভাসও এটাকে আভাসের সঙ্গে তুলনা করা হলো আর এই যে সূর্যটা ঘুরে গেছে এখন অন্ধকার দিয়ে তমহ তার আভাস তম ইত্যাদি শব্দগুলোর মানে বোঝা গেল হ্যাঁ আমার ক্ষমতা নেই তথাপি যতটুকু যোগ্যতা ততটাই চেষ্টা করলাম রীতি অর্থম যত প্রতীত না প্রতীত চাত্মানি তৎ বিদ্বাদ আত্মানামায়াম যথা বাস যথা তামাহা এবার পরের শ্লোকের ব্যাখ্যা একটু করে ছেড়ে দেবো যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচি সোনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম পঞ্চমহাভূত যেমন পঞ্চমহাভূত সমস্ত বস্তুতে প্রবিষ্ট হয়ে রয়েছে কোন বস্তুতে নেই অথচ মহাভূতের আলাদাও অস্তিত্ব আছে নেই পঞ্চমহাভূত সর্ববস্তিতে আছে কি না আমি একটা কথা জানতে চাই বলে পঞ্চ মহাভূত না হলে সৃষ্টিটা হলো থেকে আপনি তো ব্যাখ্যা করেছেন পঞ্চভূত থেকে তাহলে ঠিক আছে কাম টু দ্য পয়েন্ট তাহলে মহাভূতে সব কিছু বস্তুতে মহাভূত আছে আবার মহাভূতের কি আলাদা কোনো অস্তিত্ব নেই হ্যাঁ আছে এই যে বায়ু বইছে স্পেস দেখতে পাচ্ছি তাহলে পঞ্চমহাভূতের যেমন আলাদাও অস্তিত্ব দেখা যায় আবার সমস্ত বস্তুতে ঢুকে রয়েছেন যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু অনু উঁচু নিচু সমস্ত বস্তুতে কি পঞ্চভূত ছাড়া হয়েছে রয়েছে প্রবিষ্টান্ন প্রবিষ্ঠানি সে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্টের মতো দেখা যাচ্ছে তথা তেষু ন তেষু অহম ভগবান বলছে আমারও ঠিক স্বরূপটা এলাম যায় আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে এই সব তত্ত্বগুলো যদি আরও অনেক গভীর খালি এই সব তত্ত্ব কে বুঝবে এসব বুঝবার লোকের অভাব এটা বলছেন এতাবদেব জিজ্ঞাসান তত্ত্ব হ্যাঁ অন্যের ব্যতিরিকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বত সর্বভূতে যৎসাৎ সর্বতা সমস্ত ভূতেতে এতাবদেব জিজ্ঞাসা এই যে জিজ্ঞাসা হতে পারে মানুষের সেই যে তত্ত্ব জিজ্ঞাসা সোনাত্মানাহা হ্যাঁ? এ নিয়েই তত্ত্ব জিজ্ঞাসা হওয়া দরকার সেই পরবস্তু যিনি অন্যয় ব্যতিরেকাভ্যাম অন্যয় ব্যতির হয়ে সর্বভূতে যিনি সেই প্রবিষ্ট হয়ে রয়েছেন পরাৎপর অখিলেশ্বর সেটাই জিজ্ঞাসা করা উচিত ছিল কে আমি কেন মরে যারে তপত্ত হয় ইহা নাহি জানি কইছে মোর হিতয় তাহলে এতাবন এব জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাস সনাতনহ অন্যয় ব্যতি রেকাভ্যাম যথা সর্বত সর্বদা অন্যয় ব্যতিরেক দ্বারা যিনি সর্বদা সর্বস্থলে বিরাজমান তিনি হচ্ছেন সে আত্মবস্তু পৃথক কিছু নেই তার থেকে আলাদা এখন তোমাকে ব্রহ্মা তোমাকে আমি উপদেশ করছি একটা কথা তুমি শোনো এই যে যত আমি গোপন তত্ত্ব তোমাকে আমি বললাম এতৎ মতম সমাতিষ্ট এইসব মতগুলো সিদ্ধান্তগুলো এইসব রহস্যগুলো এতৎ মতম সমাতিষ্ট পরমেন সমাধিনা কো সমাহিত হয়ে এগুলোকে যদি নিজের জীবনে গ্রহণ করে পেরে থাকো তাহলে আমি তোমায় অ্যাসিওরেন্স দিচ্ছি কথা দিচ্ছি কি ভবান কল্প বিকল্পেশু ন বিমর্জতি কহিচ্ছিত কহিচ্ছিত তাহলে তোমাকে কোনোদিন মায়া মোহ আকর্ষণ করে বোকা বানাতে পারবে না বোঝা গেল কি বললাম ভবানো কল্প কল্প বিকল্পে সু ন বিমর্জতি কহেছে তোমাকে কোনো মতেই মোহগ্রস্ত করতে সমর্থ হবে না তুমি ইনট্যাক্ট নিজের স্বরূপে থাকবে এটি হচ্ছে কথা এ তৎমতম সমাতিষ্ট পরমে না সমাধিনা ভবান কল্প বিকল্পেশু ন বিমূর্জ বিমূর্জতি কহির্চিত वाछा कल्पतरुवश्य के पास सिंधु व्यवच पतितानंग पावन भो वैष्णव्यो नमो